بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত বরকতময় রমাদান মাস উপলক্ষে ইউনিভার্সাল ভিশনের স্পেশাল আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটি হল রামাদান ও মাদকতা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় মহান আল্লাহ রব্বুর আলমিন তিনি মানুষদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন এজন্য এই কথাটুকু আমরা প্রায় শুনে থাকি যে আশরাফুল মখলুকাত অর্থাৎ তার সৃষ্টিকুলের মধ্যে সবার সেরা কোরআন করিমের এক জায়গায় আল্লাহ কথাও বলেছেন যে ওলাকাত কার্রামনা বানী আদম আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি আদম আমি তাদেরকে জলে এবং স্থলে চলার ব্যবস্থা করে দিয়েছি এবং উত্তম উপকারী পবিত্র জিনিস সমূহ থেকে আমি তাদেরকে রিজিক দিয়েছি ওফদ্দুলনাহুম আলা কথির মিম্মান খালাকনা আল্লাহ বলেন এবং আমার সৃষ্টির অনেকের উপর আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব প্রাধান্য এবং কৃতিত্ব দান করেছি তো মানুষের এই শ্রেষ্ঠত্ব কিসে হলো যে জিনিসগুলোর কথা এখানে বলা হয়েছে সেগুলো তো আছেই সবচেয়ে বড় মর্যাদার বিষয় হলো তাদের আকল রয়েছে তাদের জ্ঞান তাদের বিবেক তাদের বুদ্ধি রয়েছে সৃজনের ক্ষমতা এবং যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করেছেন এই জন্যই আল্লাহ তাদের উপর এবাদতকে ফরজ করেছেন যেহেতু আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি আকল দিয়েছি বিবেক বুদ্ধি দিয়েছি সুতরাং তোমরা আমার এবাদত করবে কিন্তু মানুষ যখন তাদের নিজেদের কৃতকর্মের কারণে এই বিবেক এবং বুদ্ধিকে তাদের এই জ্ঞানকে যখন তারা নষ্ট করে দেয় তখন তাদের মাঝে আর অন্যান্য প্রাণীকুলের মাঝে কোনো পার্থক্য থাকে না হিংস্র প্রাণী জঙ্গলের বাঘ ভাল্লুক সিংহ এদিকে গরু ছাগল হাঁস মুরগি এদেরকে কি নামাজ পড়তে হয় এদের কি রোজা রাখতে হয় বা শরীয়তের কোনো বিধানকে তাদের উপরে রয়েছে নাই কেন নাই তাদেরকে আল্লাহ রবুল আলমিন ওই ধরনের জ্ঞান এবং আকল দেননি কিন্তু মানুষদেরকে আল্লাহ সেটা দিয়েছেন এই জন্য তিনি বলেছেন তোমরা আমার আবাদত করো আবার এই মানুষরা খোদা না করুক কেউ যদি পাগল হয়ে যায় তার যদি মস্তিষ্ক বিকৃতি ঘটে তাহলে তার উপরে কোনো নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কিছু নাই কারণ কারণ তার সব আছে তার শরীর আছে তার হাত আছে তার পা আছে তার মাথা আছে তার ক্ষুদা আছে তার খাবার আছে কিন্তু তার একটা জিনিস নাই সেটা হলো তার জ্ঞান বিবেক বুদ্ধি এটা লোপ পেয়েছে লোপ পাওয়ার কারণে তার উপরে আর শরীয়তের কোনো বিধানও নাই আমার এই দৃষ্টান্ত থেকে এই কথাটি আমাদের সামনে স্পষ্ট হল যে একমাত্র জ্ঞান এবং বুদ্ধি বিবেকের কারণেই আল্লাহ আমাদের উপরে শরীয়ত দিয়েছেন এখন মানুষ যদি তার নিজের যেমন খাবারের মাধ্যমে পানীয় গ্রহণের মাধ্যমে সে যদি তার সে আকলকে যদি সে নষ্ট করে দেয় তাহলে তার মাঝে আর অন্যান্য পশু প্রাণীর মাঝে আর কোনো পার্থক্য থাকে না আজকের আমাদের আলোচ্য বিষয় এই জাতীয় একটি গুরুত্বপূর্ণ দিককে আপনাদের সামনে তুলে ধরেছে সেটা হলো রমাদান ও মাদকতা মাদকতা হলো এমন কিছু খাবার এমন কিছু পানীয় যা খেলে পান করলে একজন মানুষ তার যে স্মৃতিশক্তি এবং তার যেই আকল তার যে বিবেক বুদ্ধি এগুলো সে হারিয়ে ফেলে এটাকেই বলা হয় মাদকতা নেশা আর রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই ব্যাপারে মূল নীতি আমাদের জন্য হাদিসে বলে দিয়েছেন রসুল বলেছেন কুল্লু মুস্কেরিন হারাম প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হারাম অবৈধ নিষিদ্ধ যা গ্রহণ করা যাবে না কিন্তু দুঃখের বিষয় এবং এর মধ্যে আমি শুধু নামগুলো প্রথমে বলবো যাতে করে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা নিতে পারি যে মদ গাঁজা হিরোইন তামাক ও বর্তমানে আবিষ্কৃত অন্যান্য মাদকতা বা নেশা সৃষ্টিকারী বস্তু এগুলোই আজকে এই মাদকতার অন্তর্ভুক্ত যদি পৃথিবীর মানুষদের অবস্থার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব আল্লাহ আকবার যে এই সৃষ্টির সেরা মানুষগুলো তারা এই জাতীয় মাদকদ্রব্য গ্রহণ করে তারা আজকে সৃষ্টির নিকৃষ্ট জীবে তারা পরিণত হয়েছে কথাটি শুনতে যদিও একটুখানি কেমন লাগে কিন্তু বাস্তব সত্য কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি তো বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানের তাকুইব আমি মানুষদেরকে সুন্দর কাঠামোতে সুন্দর অবয়বে সুন্দর চেহারা দিয়ে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আবার তাদের কৃতকর্মের ফলে সুম্মারাদাদনাহু আসপালা সাহাফিলি এদেরকে আমি আবার পৌঁছাই দিয়েছি একবারে ধ্বংসের অপমানের বেইজ্জতের লাঞ্ছনার সর্বনিম্ন স্তরে কোরআনে কারমের আরেক জায়গায় তো আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টির সেরা মানুষদেরকে পশুর সেও অধম বলে আখ্যায়িত করেছেন আনা আমে বালহুম আদল এরা চতুষ্পদ জন্তুর ন্যায় বরং তারা এদের সেও অধম কেন এই কথা বলা হয়েছে কারণ চতুষ্পদ জন্তু এই গরু ছাগল হাঁস মুরগি বাঘ ভল্লুক এরা এরা কিন্তু তাদের মনিবকে চেনে এরা তাদের নিজস্ব পদ্ধতিতে আল্লাহ রব্বুল আলমিনের গুণগান গায় কোরআনে কারিমে সুরাতুবন ইসরায়েলের মধ্যে এসেছে এমন কোন জিনিস নেই অথচ আল্লাহর প্রশংসা সহকারে সে আল্লাহর তসবি করে আরেক জায়গায় আল্লাহ বলেছেন যে ওলা কিল্লা তফকাহুর তসবি হাহুম কিন্তু তোমরা তাদের এই তসবিহ করার যে ধরন যেই পদ্ধতি এটা তোমরা বুঝতেছ না কিন্তু ঠিক ঠিকই তারা আল্লাহর গুণগান গাচ্ছে কিন্তু এমন মানুষ রয়েছে যারা আল্লাহকে মানছে না আল্লাহকে চিনছে না আল্লাহর আনুগত্য তারা করছে না সুতরাং এদেরকে চতুষ্পদ জন্তুর সে অধম বলা ঠিক তো এবারে আসুন এই যে মাদকতা কোরআনে করিমে একটি আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ইন্নামাল খামরো ওয়াল মাইসেরো ওয়াল আনসাবো ফাজতানিবুহু লা আল্লাকুম তুফলেহন হে ইমানদারেরা হে বিশ্বাসীগণ ইন্নামাল খামর মদ ওয়াল জুয়া ওয়াল আনসাব প্রতিমা এমনিভাবে তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা এগুলো সব শয়তানের অপবিত্রতা সুতরাং তোমরা এগুলোকে পরিহার করো আশা করা যায় যে তোমরা সফলতা লাভ করবে তো আমার প্রিয় ভাই বোনদেরকে বলবো যে যাদের মধ্যে এ ধরনের মারাত্মক বদ অভ্যাস রয়েছে মদ পান করার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার তারা যেন এই রমাদান উপলক্ষে এই সিয়াম সাধনার মাধ্যমে এই জঘন্য পাপ থেকে এই জঘন্য অভ্যাস থেকে তারা তাদেরকে মুক্ত করেন আর এটা সম্ভব একজন মানুষ যদি আত্ম নির্ভরশীল হয়ে এবং আত্মপ্রত্যয়ী হয়ে সে যদি কথা বলে যে আমি যেহেতু রোজা রাখছি তার মানে হলো প্রায় পনেরো ঘন্টার সেও বেশি বর্তমান সময়ের কথা বলছি যে সে কোনো কিছু গ্রহণ না করে সে কি করবে সিয়াম পালন করবে তাহলে বাকি আর যে চব্বিশ ঘন্টার যে বাকি যেই কয়েক ঘন্টা থাকে সে যদি এইভাবে যদি সংকল্পবদ্ধ হয় যে আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার আনুগত্য করা তার নির্দেশ পালন করা আমার উপর ফরজ সুতরাং আমি এই জঘন্য যে পাপ কাজ মদ্যপান আমি এটা ছেড়ে দেব তাহলে সিয়াম সাধনার মাধ্যমে তার পক্ষে এটা করা কিন্তু সম্ভব যদি সে করতে চায় সুতরাং এই আহ্বান আমি জানাবো যাদের মধ্যে অভ্যাস রয়েছে তারা যেন রমজানকে কেন্দ্র করে রমাদানের বরকতে তারা যেন এই বদ অভ্যাসকে ছেড়ে দেন যারা মদ্যফ যারা এই মদ পানে অভ্যস্ত তারা কিন্তু চিরস্থায়ী নামে হবে তাদের দোয়া কবুল হয় না হাদিসের মধ্যে এসেছে ও খামরিন যে কয়জনের দোয়া কবুল হয় না তার মধ্যে একজন হল মুদমেনু খামরিন আমার প্রিয় ভাইয়েরা বোনেরা আজকে যদি আমাদের যুব সমাজের দিকে আমরা তাকাই তাহলে কি করুণ অবস্থা আমাদের সামনে প্রতীয়মান হয় আমাদের উঠতি বয়সের যুবকেরা তারা এই বর্তমানে তাদের হাতের নাগালে এমনভাবে এসেছে এই জিনিসগুলো যে তারা এগুলো গ্রহণ করে তাদের নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে এজন্য অনেক চিন্তাবিদ অনেক গবেষকরা অনেক বড় বড় জ্ঞানীরা বলেন যে এরা হলো ২০ বছরের বৃদ্ধ মানে বয়স তাদের বিশ কিন্তু এই বয়সে মানে যৌবনে পা দেয়ার সেই মুহূর্ত থেকেই তারা বিভিন্ন রকমের নেশা জাতীয় বস্তু গ্রহণ করে মাত্র কয়েক বছরের মধ্যে তাদের নিজেদেরকে তারা ধ্বংস করে দিয়েছে আজকে যদি আমরা চোরাগলির দিকে তাকাই অথবা কোনো নির্বিত এরিয়া যদি আমরা দেখি তাহলে দেখব সেখানে কিছু ছেলেরা এইভাবে নিজেরা নিজেদের শরীরের ভিতরে বিষাক্ত সেই হেরোইন বা নেশা জাতীয় দ্রব্যাদি নিজেরা তাদের শরীরের ভিতরে নিজেরা পুশ করছে ইসলাম শান্তির ধর্ম ইসলাম হাদিসের মধ্যে এসেছে রসুল আকরম সাল্লাম বলেছেন লা দরারা আলা দরার নিজেও ক্ষতিগ্রস্ত হবে না অন্য কেউ কখনো ক্ষতিগ্রস্ত করবে না অর্থাৎ এই জাতীয় বিষাক্ত ক্ষতিকারক জিনিস সবসময় আমাদেরকে পরিহার করতে হবে যে কোনো জিনিস যেটা নেশা ছড়ায় সেটাকে শরীয়ত হারাম করেছে যেই জিনিসের অধিক মাত্রায় গ্রহণ করলে নেশা আসে রসুল আকরম সাল্লাম বলেছেন ওই জিনিসের স্বল্প মাত্রা গ্রহণ করাও হারাম কথাটি এভাবে এসেছে মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন মনে করুন একটা জিনিস সামান্য যদি গ্রহণ করি তাহলে মনে হয় যেন নেশা হয় না কিন্তু বেশি মাত্রায় যদি গ্রহণ করি তাহলে নেশা হয় তাহলে এই জাতীয় জিনিসের ওই স্বল্প মাত্রাও গ্রহণ করা যাবে না আজকে দুঃখের বিষয় হলো এটা যে শরীয়তে এমন কিছু জিনিস রয়েছে যেটা স্পষ্ট করে হারাম করে দেয়া হয়েছে আবার কিছু বিষয় আছে এরকম যেটা স্পষ্টভাবে হালাল আর কিছু রয়েছে দুয়ের মাঝে ঘূর্ণীয়মান অর্থাৎ অবাইনা হুম্মা ওমরুল মুস্তাবেহাত যেমন হাদিসের মধ্যে এসেছে যে আল হালাল ও বাইয়েন হালাল বিষয়গুলো স্পষ্ট অল হারাম ও বাইয়েন হারাম বিষয়গুলো স্পষ্ট অবাইনাহুমা উমরুল মুস্তাবেহাত এই দুয়ের মাঝে কতিপয় জিনিস রয়েছে যেগুলো সন্দেহযুক্ত ইসলামের বিধান হলো এই সন্দেহযুক্ত যে জিনিসগুলো আমরা সেগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখব কিন্তু আমাদের অবস্থা তো হলো এমন যেগুলো স্পষ্ট হারাম আমরা সেগুলোর পেছনে পড়ে রয়েছি এজন্য মনে রাখবেন রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লাম এই যে নেশা সৃষ্টিকারী জিনিসগুলো এগুলোর প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি করার জন্য এবং এগুলো যে কত মারাত্মক এ বিষয়টি স্পষ্ট করে তুলে ধরার জন্য রসুল আকরম সাল্লাম কি বলেছেন তিনি বলেছেন লান আল্লাহুল খামরা ওয়াশারে বাহা ওয়াসাকিয়াহা বা এ আহা ও মুফতা আহা ও আসের আহা ও মোতাসের আহা ও হামেলাহা ওয়াল মাহমুদ ইলাই মাহমুলাত ইলাই কিছু বাদ দেন নাই রসুল বলেছেন আল্লাহর লানত মদের উপর শরাবের উপর এবং যে নাকি শরাব পান করে তার উপর যে শরাব পরিবেশন করে তার উপর যে শরাব বিক্রি করে তার উপর যে শরাব ক্রয় করে তার উপর যে শরাব তৈরি করে নিংড়ায় তারপর এটাকে প্রস্তুত করে তার উপর এবং যে নাকি এটা প্রস্তুত করে দেওয়ার জন্য বলে তার উপর যে এই শরাবকে বহন করে তার উপর এবং যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর রাওয়াহু আবু দাউদ আবু দাউদ শরীফ হাদিসটুকু এসেছে তাহলে আমার প্রিয় ভাই বোনেরা একটুখানি চিন্তা করুন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম অর্থাৎ এই মদ নেশা জাতীয় জিনিস যারা প্রথমে এটার উপরে লানত করেছেন তারপর যারা এটা ক্রয় বিক্রয় করে যারা এটা প্রস্তুত করে বানায় এবং যারা এটা বহন করে যার কাছে বহন করে নিয়ে যায় সবগুলোকে সবাইকে সবার উপরে আল্লাহর রানত এ কথা বলেছেন এবং হাদিসের মধ্যে আসছে কয় যে ইউসারু সাহেবুহা ফি আখাসে সুরাতিন ইয়মাল কেয়ামা মানে যারা নাকি মদ পান করে যারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে কেয়ামতের দিন সবচেয়ে বিকৃত এবং সবচেয়ে নিকৃষ্ট আকৃতিতে তাদেরকে কেয়ামতের দিন উঠানো হবে এবং এর সে মারাত্মক আর কি কথা হইতে পারে এবং আপনারা জানেন যারা নেশাগ্রস্ত এদের জাগতিক ক্ষতি তো রয়েছেই এবং শারীরিক ক্ষতি তো রয়েছেই আমরা জানি যে যারা এই জাতীয় মদ পানে অথবা হিরোইন সেবনে অথবা গাঁজা চার্চ বা আরও যে সকল যেমন সিগারেট এটাও কিন্তু নেশা জাতীয় দ্রব্যের অন্যতম একটি তামাক দিয়ে তামাকজাত দ্রব্য যেগুলো এই যার মধ্যে আপনার নিকুতিন রয়েছে এগুলো তো মানুষের কলিজাকে মানুষের ফুসফুসকে মানুষের নাড়িবুড়িকে এগুলো সবগুলোকে ধ্বংস করে দেয় তো ডাক্তাররা এগুলো বলেছেন আর ইসলাম তো সবসময়ে মানুষের সুস্থ শরীর থাকা সুস্থ থাকা সুস্থ দেহ সুস্থ মন এগুলোর প্রতি ইসলাম সবচেয়ে বেশি তাগিদ দিয়েছে কাজেই রমাদান এসেছে আমাদেরকে পুত পবিত্র করার জন্য রমাদান এসেছে আমাদেরকে তাকুয়া অর্জন করার জন্য রমাদান এসেছে আমরা যেন আত্ম পরিশুদ্ধি সাধন করতে পারি এজন্য কাজেই আমাদের ভাই বোনদের মধ্যে যদি কেউ এই জাতীয় মাদকতার সাথে জড়িত থাকেন বা অভ্যস্ত হয়ে গিয়ে থাকেন তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আল্লাহকে ভয় করুন পরকালের কথা মনে করুন কারণ যারা এই জাতীয় মদ পানে অভ্যস্ত তাদের আর্থিক ক্ষতির কথা তো আমাদের সকলেরই জানা এবং শারীরিক ক্ষতির কথা আমাদের সকলের জানা এছাড়া সমাজে তাদেরকে লোকেরা সবচেয়ে বেশি ঘৃণিত এবং নিকৃষ্ট লোক হিসাবে মনে করে তারা সবসময় হাস্যস্পদ হয়ে যায় কারণ যতক্ষণ পর্যন্ত বিশেষ করে তারা নেশাগ্রস্ত থাকে ততক্ষণ পর্যন্ত তো তাদের কোনো কিছুই মনে থাকে না এর সে লজ্জার এর সে দুঃখের এর সে অপমানের আর কি হতে পারে এজন্য আমি বিনয়ের সাথে আমাদের ভাই বোনদেরকে বলবো রমাদান এর সম্মানার্থে এবং তাকোয়া লাভ করে পরকালে আল্লাহর ঘোষিত জান্নাত লাভের উদ্দেশ্যে আমরা যদি এ জাতীয় মাদকতার মধ্যে যদি আমাদের কারো যদি পদচারণা থাকে আল্লাহর ওয়াস্তে আমরা নিজেদেরকে তা থেকে গুটিয়ে নেই এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে খালেস তওবা করে আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত